ইব্রাহিম রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আলকামা রহমতুল্লা আলহী একবার সিরিয়ায় গেলেন যখন মসজিদে প্রবেশ করলেন তখন তিনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে একজন নেককার সঙ্গী মিলিয়ে দিন তখন তিনি আবু দারদার রদেলাহ তাল্লাহ্ন এর নিকট গিয়ে বসলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথাকার লোক আমি বললাম কুফার অধিবাসী তিনি বললেন তোমাদের মাঝে কি ওই ব্যক্তিটি নেই যাকে আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামের জবানিতে শয়তান হতে নিরাপত্তা দান করেছেন অর্থাৎ আম্মার ইবনু ইয়াসির রদেলাহ তাল্লাহ্ন আমি বললাম হাঁ তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি নবী সাল্লাহ সাল্লামের গোপন তথ্যবিদ লোকটি নেই যিনি ছাড়া অন্য কেউ এসব গোপন রহস্যাদি জানেন না অর্থাৎ হুজাইফা রদেলাহ তাল্লাহ্ন আমি বললাম হাঁ তিনি আবার জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি নবী সাল্লাহ সাল্লামের মিসক ও সামান বহনকারী আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন নেই আমি বললাম হাঁ তিনি জিজ্ঞেস করলেন আবদুল্লাহ ওয়াল্লাইলি কিভাবে পাঠ করেন আমি বললাম ওয়াজ্জাকারি ওয়ালুনসা পড়েন তখন তিনি বললেন এভাবে পড়ার কারণে নবী সাল্লাহ সাল্লাম হতে যেভাবে শুনেছিলাম এরা অর্থাৎ অন্যান্য সাহাবিরা তা হতে আমাকে সরিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে